দিন সম্পর্কে জানা এবং বোঝার জন্য দিনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নাবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আল্লাহ সুবাহানহু তালা যাঁকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মুক্তি দূত করে পাঠিয়েছিলেন যাঁর আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে সে আদর্শ নাবি আদর্শ রসুল আদর্শ ইমাম আদর্শ দায়ী আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাম যাঁর আদর্শের বাস্তবায়ন প্রত্যেক ঘোরাফেরা করার অনুমতি প্রদান করলেন জান্নাতে চলাচলের অনুমতি প্রদান করলেন জান্নাতটা তিনি তাকে চিনিয়ে দিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি জন্মের পরে জান্নাত যিনি যাকে সৃষ্টির পরে তাকে জান্নাতে রাখা হয়েছিল সৃষ্টির পরে যাকে জান্নাতে রাখা হয়েছিল একমাত্র মানুষ তারা দুইজন যাদেরকে সৃষ্টির পরে জান্নাতে রাখা হয়েছিল জান্নাতের নিয়ামত যাদেরকে দেওয়া হয়েছিল আর একটা জ্ঞান দিয়ে দেওয়া হল লা তকরবা হাদি সাজারা এই গাছের কাছে তোমরা যেও না ফতাকুন আমিন জালিমিন যদি যাও তোমরা জালেম হয়ে যাবে অত্যাচারী হয়ে যাবে নিজে নিজের উপরে অত্যাচার করে ফেলবে নিজেরাই নিজের মুমিনিনদের বিষয়বস্তু ভিন্ন সেই ফজরের সময় বের হয়ে এসেছি এখনো বাইরে রাতে যেতে হয়তো বারোটা বাজবে কিন্তু ওয়াসওয়াসা আল্লাহ হেফাজত করেছেন ওয়াসওয়াসা থেকে ওয়াসওয়াসা এ আসে শয়তানের পক্ষ থেকে কিছু মানুষকে দেখবেন সিজদা করে যাচ্ছে তো যাচ্ছে সিজদা করছে করছে করছে অজু করছে তো করছে গোসলে ঢুকেছে এক ঘন্টা লাগছে দেড় ঘন্টা লাগছে এরপরে ওর মনের ভিতরে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসার বাস্তব রূপ হচ্ছে মসজিদগুলোতে দেখবেন ঢিলাকুলুক নিয়ে যারা হাঁটছে লাফালাফি করছে বাঁকাতেরা করছে উঠতেছে বসতেছে কোতাকুতি করতেছে ওয়াসওয়াসা কি ওর মনে হয় পেশাব হচ্ছে হচ্ছে হচ্ছে পেশাব যেন ওর শেষ হচ্ছে না অস্বসা আল্লাহর বান্দা ঢিলাকুলুক নিয়ে দাঁড়িয়ে থাকলে যদি আপনার খালি বের হতে থাকে তাহলে তো সারাদিন বের হওয়ার কথা সারাদিন তো আপনি দাঁড়িয়ে কোথাও না কোথাও আছেন অস্বসা শয়তান ঢুকিয়ে দিয়েছে তোমার পেশাব হচ্ছে পেশাব হচ্ছে অতএব তুমি অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকো এই নির্লজ্জতা পোনায় লিপ্ত থাকো শত শত মানুষের সামনে কি যে করছে অসওয়াসা একেবারে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা আদম সন্তানদের মধ্যে থাকবে এই জন্য পিতার মধ্যে আল্লাহ তাবার কতলা এই ওয়াসওয়াসা এর ব্যবস্থা করেছিলেন শয়তান আসলো শয়তান এসে আল্লাহ তাবার কতলা বলছেন ইলাই ইলাইহি শয়তান শয়তান তাকে ওয়াসওয়াসা দিল ওয়াসওয়াসার বাংলা অর্থ হচ্ছে কুমন্ত্রণা মন্ত্রণা আজে বাজে চিন্তা আজে বাজে চিন্তা এই সমাজে যত দুর্নীতির এলাকা আছে প্রত্যেকটা দুর্নীতি ওয়াসওয়াসা থেকে সৃষ্টি হয়েছে এই সমাজে যত মাজার খানকা দরগা আখড়া যেগুলোতে আইবাদত চলছে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের আইবাদত চলছে যাদেরকে আল্লাহ আবাদত গুলো যাদের কাছে দেওয়া হচ্ছে এগুলো সব অস্বসার উপরে নির্ভরশীল প্রত্যেকটা মাজার প্রত্যেকটা খানকা প্রত্যেকটা দরগা প্রত্যেকটা আখড়া আল্লাহ ছাড়া যেখানে অন্যের আইবাদত চলছে প্রত্যেকটা হচ্ছে ওয়াস ওয়াসার স্থান প্রত্যেকটা বিদাহাতি কার্যকলাপ মরলেও খতম বাঁচলেও খতম ওপেনিংয়েও খতম ক্লোজিংয়েও খতম হলেও খতম না হলেও খতম খতম আর খতম খতম দিয়ে যা করা হচ্ছে বিদাতি যত কার্যকলাপ করা হচ্ছে মরলেও বিদাত বাঁচলেও বিদাত হলেও বিদাত না হলেও বিদাত যেখানেই যাও সেখানেই বিদাত বিদাতি কার্যকলাপ চলছে সব অসওয়াসার উপরে নির্ভরশীল অসওয়াসাটা কি আমি যে সামান্য ইবাদত করছি এটা কি আল্লাহ কবুল করবেন এতটুকুতে কি আমি মুক্তি পাবো এতটুকুতে কি আমার নাজাত হবে কি করতে হবে অসংখ্য ইবাদত করতে হবে অনেক ইবাদত করতে হবে কি করো চল্লিশা করো সাত দিন করো বাৎসরিক করো ম্যারিজ ডে করো এইটা করো এই ডে ওই ডে সেই ডে ডের তো শেষ নাই ডে আসতে আসতে আসতে আসতে এখন নারী দিবস পুরু দিবস বিশ্ব হাত ধোয়া দিবস সব দিবস দিবসের আর শেষ নেই সব অশ্বাসার পথ আল্লাহ তবর কথা বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল তার কাছে শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসলো আল্লাহ দিলেন জ্ঞান আর শয়তান দিল ওয়াসওয়াসা আল্লাহ দিলেন জ্ঞান শয়তান দিল ওয়াসওয়াসা শয়তান দিল ওয়াসওয়াসা কি ওয়াসওয়াসা শয়তান এসে আদম আলী ইসালাতামকে একটা যুক্তি শিখাচ্ছে যুক্তির মাধ্যমে তাকে কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াহি শয়তানের পক্ষ থেকে আসে ওয়াসওয়াসা নামক কুমন্ত্রণা নামক যুক্তি এসে বলছে ইয়া আদম এই আদম হাল আদুল্লু আলা সাজারতিল খোলদ অমুল কিল্লায়াবলা আমি কি তোমাকে অনন্ত জীবনের কথা বলে দিব যেখানে মৃত্যু নেই অনন্ত জীবন যেটা মুমিনিনদেরকে আল্লাহ তবরকতালা জান্নাতে দান করবেন অনন্ত জীবন আবাদুল আবাদের জিন্দিগি যে জীবন শেষ হবে না যে জীবন শেষ হবে না যে জীবন শেষ হবে না চলতে থাকবে জীবন চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু বৃদ্ধ মানুষ একটা পর্যায়ে মৃত্যু কামনা করে জীবন কেন শেষ হচ্ছে না আল্লাহ কেন তাকে নিয়ে যাচ্ছে না দেখেছেন না কিছু অসুস্থ মানুষ কথা বলে আল্লাহ যে কেন আমারে নেয় না আল্লাহ কি আমার চোখে দেখে না অতিষ্ঠ হয়ে এ কথা বলছে নিষিদ্ধ হারাম কুফুরি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মৃত্যু কামনা করো না লাউত মৃত্যু কামনা করতে চেও না মৃত্যু কামনা করা নিষিদ্ধ অতিষ্ঠ হয়ে পড়ে জীবনের উপরে সন্তান ভালোভাবে দেখছে না অসুস্থ হয়ে পড়ে আছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবনের উপরে মৃত্যু কামনা করছে জান্নাত এমন এক জীবন জান্নাত এমন এক জীবন জান্নাত এমন এক জীবন যেখানে কেউ কখনো মৃত্যু কামনা করবে না যেখানে মৃত্যু কামনা করার চিন্তাও আসবে না যেখানে তাদের মনের ভিতরে কোনো ধরনের খটকা আসবে না যেখানে তাদের অতিষ্ঠ অনিষ্ট অতিষ্ঠ হওয়ার মতো কোনো কিছু আসবে না যে কি একঘেয়ামি চলেই যাচ্ছে একই রকম জীবন একই রকম জীবন তাদের মধ্যে একঘেয়ামি আসবে না প্রতিনিয়ত তাদের জীবনে চেঞ্জিং আসতে থাকবে চেঞ্জিং আসতে থাকবে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তবার তাদেরকে চেঞ্জ করে করে করে করে দিতে থাকবেন চেঞ্জ করে করে দিতে থাকবেন আল্লাহ তবার বলছেন যে জান্নাতে আল্লাহ তবার মুমিনদেরকে কয়েকটা নিয়ামত দান করবেন কয়েকটা নিয়ামত দান করবেন মুমিনদেরকে এটা অবধারিত নিয়ামত এটা সবাই পাবে এক নম্বর বিশুদ্ধ স্বচ্ছ পানির নিয়ামত ঝর্ণাধারা পানির ঝর্ণাধারা বিশুদ্ধ স্বচ্ছ পানি কিসের মাম ওয়াটার আর জীবন ওয়াটার বিশুদ্ধ স্বচ্ছ ঝর্ণাধারা পানির চলতে থাকবে আল্লাহ তবার কতালা চালিয়ে দিবেন বিশুদ্ধ ঝর্ণাধারার পানি যা অত্যন্ত সুমিষ্ট হবে ডায়াবেটিক্স আসবে না কোন রোগ আসবে না যার মাধ্যমে ক্লান্তি আসবে না যার মাধ্যমে অতিরিক্ত পানি খেলে আমরা ক্লান্তি বোধ করছি ক্লান্তি আসবে না যার মাধ্যমে যার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না যাকে পরিশোধন করার নতুন করে কোনো প্রয়োজন আসবে না ফিল্টারিং করা দরকার হবে না আল্লাহ তাবারকতালা একটা ঝর্ণা ধারা চালু করে রাখবেন যে যেই জান্নাতে থাকবে সেই জান্নাতের নিচে আল্লাহ তাবারকতালা ঝর্ণা ধারা চালু করে দিবেন এক নম্বর হচ্ছে বিশুদ্ধ স্বচ্ছ পানির ঝর্ণা ধারা দ্বিতীয়ত হচ্ছে দুধের ঝর্ণা ধারা দুধ দুধের ঝর্ণা ধারা মিষ্টি দুধ পরিশোধিত দুধ নিয়ামতের দুধ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এ দুধের সাথে দুনিয়ার কোনো দুধের সাথে কোনো মিল থাকবে না আর এ দুধ কোন জন্তুর বাঁট থেকে বের হওয়া দুধ নয় এটা স্পেশালি আল্লাহর তৈরিকৃত আল্লাহর সৃষ্টিকৃত একটা দুধের ঝর্ণা চলতে থাকবে কোন জন্তুর বাঘ থেকে সে দুধ আসবে না আমরা আজকে গরুর দুধ খাচ্ছি বকরির দুধ খাচ্ছি উটের দুধ খাচ্ছি বা মহিষের দুধ খাচ্ছি একটা বাঘ থেকে আসতেছে গরুটা যদি অসুস্থ হয় মানুষ সেই অসুস্থ গরুর দুধ নিতে চায় না গরু আজকে দুধ দিচ্ছে দুদিন পরে তার দুধ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে কোন গরু কম দিচ্ছে কোন গরু বেশি দিচ্ছে এক এক গরুর দুধের স্বাদ এক এক রকম হচ্ছে এক এক ধরনের হচ্ছে আল্লাহ তাবারকালা যে দুধের জন্না দ্বারা দিবেন এ দুধ কোন প্রাণীর বাঁট থেকে আসবে না এইটা একটা ঝর্ণা ধারা আল্লাহর সৃষ্টিকৃত আল্লাহ সৃষ্টি করবেন শুধু জান্নাতিদের জন্য স্পেশাল নিয়ামত জান্নাতিদের জন্য স্পেশালি আল্লাহ তালা তৃতীয় একটা ঝর্ণাধারা চালু করবেন সেটি হচ্ছে মধুর ঝর্ণাধারা মধু আসাল অলাহুম ফিহা বিন আসালিম মুসাফা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশোধিত একটা মধুর ঝর্ণাধার আল্লাহ আলা চালিয়ে দিবেন মধুর চাক থেকে আসবে না মধু ঝর্ণা দিয়ে মধু বয়ে যাবে ঝর্ণা দিয়ে মধু বয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এ মধু কোন মৌমাছির পেট থেকে নিঃসরিত মধু নয় কেন মৌমাছি মারা যায় মৌমাছির অসুস্থতা থাকে মৌমাছি আর জায়গা থেকে নিয়ে আসে মৌমাছি যেমন ভালো কিছুতে যায় মৌমাছি খারাপ জায়গাতেও যায় জান্নাতিদেরকে আল্লাহ তাবার কতালা কোন মাকলুকাতের মাধ্যমে কোন নিয়ামত দিবেন না যা দিবেন সরাসরি তিনি দান করবেন সরাসরি তিনি দান করবেন তিনি দান করবেন সরাসরি এ মধু কোন মাছির পেট থেকে কোন মাছির পেট থেকে নিঃসরিত বিষয়বস্তু নয় আল্লাহ তবরকতালা বলছেন যে সেখানে জান্নাতিদের জন্য শরাবের একটা নহর থাকবে শরাব শরাবের একটা নহর থাকবে পৃথিবীতে আল্লাহ তবরকতালা মিনীদের জন্য শরাবকে হারাম করে দিয়েছেন খামারকে আল্লাহ তবরকতালা হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কুল ছবি নেবেন না প্লিজ ছবি নিচ্ছেন ছবি নেবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কুল্লু মুসাক্কারিন হারাম প্রত্যেক নেশাজাত দ্রব্য সেটা হচ্ছে হারাম কালিল আও কাতির সেটা কম হোক অথবা বেশি হোক সেটা কম হোক অথবা বেশি হোক প্রত্যেক নেশাজাত দ্রব্যকে আল্লাহ তবারক হারাম করে দিয়েছেন কেন আল্লাহ তবারক বলছেন যে এর মধ্যে যদিও বা কোনো লাভ থেকে থাকে কিন্তু এর অকল্যাণটাই বেশি সেভেন পার্সেন্ট অকল্যাণ ninety five percent ninety eight percent এমনকি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে অকল্যাণ ওয়ান পার্সেন্ট হয়তো বা কল্যাণ থাকতে পারে হারাম করে দিয়েছেন আল্লাহ তাবার কোতালা সেটা যেই দ্রব্য দিয়েই মাদকটা তৈরি করা হোক না কেন হতে পারে সেটা সাদা পাতা কালো পাতা নামক সাদা পাতা কালো পাতা যেটা নাম করে দেয়া হয়েছে সাদা পাতা দেখতে কুচকুচে কালো ওর নাম হচ্ছে সাদা বাংলাদেশে সব সম্ভব যা দিয়েই তৈরি হোক না কেন নেশাজাত দ্রব্য তাকে আল্লাহ তবর কতালা হারাম করে দিয়েছেন অল্প হোক আর বেশি হোক সামান্য গ্রহণ করা হোক আর বেশি গ্রহণ করা হোক সেটা হুজুর গ্রহণ করুক পীর গ্রহণ করুক নেতা গ্রহণ করুক ওলামারা গ্রহণ করুক আর সাধারণ মানুষরা গ্রহণ করুক যেই গ্রহণ করুক না কেন যেই পাতা দিয়ে বিড়ি বানানো হয় সেই বিড়ি হারাম সেই বিড়ি খেলে মসজিদে আসা যায় না সেই একই পাতার জর্দা খাওয়া মসজিদে বসে বসে হালাল কে করেছে হালাল কোথেকে আসলো হালাল আল্লাহ তবরকতালা জান্নাতিদেরকে নিয়ামত দান করবেন শরাবের নিয়ামত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই শরাব খেয়ে কারো কখনো মাথায় ব্যথা করবে না দুনিয়ায় যেমন শরাব খেয়ে মাথায় ব্যথা করে এই শরাব খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়বে না আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝে দেখছি না অমুক এলাকায় একই পরিবারে ষোলো জনের মৃত্যু বাংলা মত খেয়ে আঠারো জনের মৃত্যু ছয় জনের মৃত্যু বাপ আর ছেলে একসাথে মরেছে স্বামী আর স্ত্রী একসাথে মরেছে কোন সাইড এফেক্ট থাকবে না কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না না ব্যথা করবে না কোনো নেশা আসবে না কোনো মাতলামি আসবে আল্লাহ তালা যে শরাব দান করবেন ওই শরাব খেয়ে উজ্জীবনী শক্তি বেড়ে যাবে উজ্জীবনী শক্তি বেড়ে যাবে আল্লাহ তালা দান করবেন আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করেন আমিন জান্নাতের সকল নিয়ামত আল্লাহ তবরকতালা আমাদেরকে দান করেন আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চেয়েও কেন দুটি কারণ দুটি কারণে তুমি জান্নাতুল ফেরদাউস চেয়েও কারণ দুটি এক নম্বর জান্নাতের যত ঝর্ণা ধারা যাবে প্রত্যেক ঝর্ণা ধারার শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউস নিচে থেকে জান্নাতুল ফেরদাউস থেকে আস্তে আস্তে অন্যান্য জান্নাতে যাবে শুরুটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে মূল পয়েন্ট হচ্ছে জান্নাতুল ফেরদাউসে তুমি শরাব চাচ্ছ জান্নাতের নিয়ামত চাচ্ছ তো ওখান থেকে চাও ওখান থেকে নাও দ্বিতীয় কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সরাসরি আল্লাহর আরসের নিচে সরাসরি আল্লাহর আরসের নিচে সরাসরি আল্লাহর আরো শুনেছে জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত যে জান্নাত প্রত্যেককে কামনা করা উচিত জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত যেখানে নাম্বিয়া আলহিম সালাতামগণ থাকবেন সাহাবি কাঁদছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সামনে কাঁদছেন সাহাবি জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কি ব্যাপার কাঁদছ কেন কাঁদছেন অনেক সময় অনেক সাহাবিরা কাঁদছেন সাহাবিকে জিজ্ঞেস করছেন কাঁদছ কেন দুনিয়াতে তো আপনার সাথে আমরা থাকতেছি আপনার সাক্ষাৎ আমরা পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি আপনার পাশে এসে বসতে পারছি আপনার সঙ্গ পাচ্ছি ইয়া রসুল আল্লাহ আপনি চলে যাবেন আপনি কোথায় থাকবেন জান্নাতে আর আমরা কোথায় থাকবো আপনাকে তো আর পাবো না মৃত্যুর পরে সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের বিচ্ছেদে কাঁদছেন যে আপনাকে তো আর পাবো না কোথায় সেই ভালো মানুষ এত বড় একজন ভালো মানুষ যার চেহারা দেখলে মানুষ অত্যাচার ভুলে যেত যার চেহারা দেখলে মানুষ নিজের জীবন বদলে ফেলত যার চেহারা দেখলে মানুষ তাজ্জব হয়ে যেত যার চেহারার মধ্যে আল্লাহ কথা আলা অসংখ্য কল্যাণ দান করেছিলেন এত ভালো মানুষটাকে কি করে মারল মক্কার মুশিকরা এত ভালো মানুষটাকে আত্মীয় স্বজনরা কি করে বের করে দিল এত ভালো মানুষটার শরীর থেকে কি করে রক্ত ঝরালো এত ভালো মানুষ যাকে আল্লাহ তাবার কতালা পৃথিবীবাসীর কল্যাণের জন্য পাঠিয়েছিলেন দয়ার জন্য পাঠিয়েছিলেন যার আদর্শকে আল্লাহ তাবার কতালা কল্যাণ রেখেছিলেন যার আদর্শের মধ্যে সেই মানুষটাকে কি করে ওরা আঘাত করলো কি করে ওরা এই মানুষটাকে বর্জন করলো কি করে ওরা এই মানুষটার বিরুদ্ধে আন্দোলন করলো কি করে ওরা এই মানুষটাকে গালিগালাজ করলো আজও করছে সেই সময় মক্কার মুশ্রিকরা করত আজ মুসলিমের সন্তানরা করছে আজ মুসলিমের সন্তানরা করছে আমাদের সন্তানরা করছে আমাদের হাতের কামাই খেয়ে আমাদের সন্তানরা আমার রসুলের বিরুদ্ধে আজকে বক্তব্য করছে বিবৃতি দিচ্ছে গালিগালাজ করছে আমার সন্তানরা করছে আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে সাবি বলছেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে আপনাকে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি আপনার সঙ্গ পাচ্ছি আপনার কাছে আসতে পাচ্ছি আপনার কাছে আসলে মনের ব্যথা ভুলে যাচ্ছি সাহাবারা মনের ব্যথা ভুলে যেতেন মনের ব্যথা ভুলে যেতেন সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অহুদের যুদ্ধের ময়দানে গেলেন তুমুল লড়াই চলছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো একজন খাবিস ইয়াহুদি ওর পরিকল্পনায় গর্ত করা হয়েছিল আল্লাহ রসুলাম সেখানে পড়ে গেলেন দাঁত ভেঙে গেল আহত হলেন সাহাবিরা জানতে পারলেন যে রসুলাম মৃত্যুবরণ করেছেন আবু সুফিয়ান বক্তব্য করল যে কোথায় মোহাম্মদ মোহাম্মদ মৃত্যুবরণ করেছে কোথায় আউবকর কোথায় অমার আউবকর অমার মৃত্যুবরণ করেছে অমর রাজি আল্লাহ আনু এ কথা শুনে সহ্য করতে পারলেন না তিনি বলে ফেললেন যে জালেম যার জন্য তোমার শৈলে কাটা বেঁধে তাকে আল্লাহ এখনো তোমার জন্য জীবিত রেখেছেন সে এখনো জীবিত আছে যার জন্য তোমার শৈলে কাটা বিধে আল্লাহ আকবর এই রসুলের মাধ্যমেই আবু সুফিয়ানের হৃদায়ত হয়েছিল আল্লাহ তার জন্যই তাকে জীবিত রেখেছিলেন আমার রাজি আল্লাহ বলছেন যার জন্য তোমার শৈলে কাটা বিধে আঘাত লাগে আল্লাহ এখনো তাকে জীবিত রেখেছেন তুমি মনে করছো মৃত্যুবরণ করেছে এখনো জীবিত রেখেছেন আল্লাহ তাকে সে এখনো জীবিত আছে আল্লাহ আকবর আবু সুফিয়ান আওয়াজ করছে যে লাতের বিজয় হোক মানাতের বিজয় হোক হবল সৌন্নত হোক হবলের বিজয় হোক অমর রদি আল্লাহ আনুকে আল্লাহ রুসুলাম বলছেন সাহাবাদিক আল্লাহ রুসুলাম বলছেন উত্তর করো ওর দেবতার বিজয় কামনা করছে উত্তর করো ওর পীরের বিজয় কামনা করছে ওর খানকাওয়ালার বিজয় কামনা করছে ওর দরগাওয়ালার বিজয় কামনা করছে উত্তর দাও সাহাবি জিজ্ঞেস করলেন যে কি উত্তর করব কি উত্তর করব কি উত্তর দিব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা বলো আল্লাহ আজাল আল্লাহ সমুন্নত আল্লাহ সর্বোচ্চ আল্লাহ আলা আল্লাহ সর্বোচ্চ এরপরে আবু সুফিয়ান আবার বলছে ওয়ালা আমাদের অজ্জা দেবতা আছে আমাদেরকে বিজয় দান করেছে বিজয় দান করে অজ্জা দেবতার একটা বৈশিষ্ট্য ছিল সে ওদেরকে বিজয় দান করত আমাদের নেতা নেত্রীদেরকে যেমন নির্বাচনে বিজয় দান করছে বিভিন্ন খানকা বিভিন্ন মাজার চট্টগ্রাম পূর্ব কোণের মানুষদের জন্য বাইজিদ বোস্তামি বিজয়ের বার্তা নিয়ে আসে সিলেট অঞ্চলের মাজারের জন্য সিলেট অঞ্চলের মানুষের জন্য যেমন শাহজালাল বিজয়ের বার্তা আনে পশ্চিমাঞ্চলের মানুষের জন্য যেমন শাহ মকদুম বিজয়ের বার্তা আনে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যেমন খানজাহান আলী বিজয়ের বার্তা নিয়ে আসে ওখান থেকে যেমন ওরা বিজয় কামনা করে মক্কার মুশ্রিকরা একটা খানকা থেকে বিজয় কামনা করত সেটা ছিল ওজ্জার খানকা ওজ্জা ছিল ওদের একজন মৃত পীর মৃত একজন পীর যাকে ওরা দেবতা বানিয়েছিল বলছে লানাল অজ্জা ওলা অজ্জা লাকুম আমাদের অজ্জা আছে তোমাদের অজ্জা নেই রসুলাম বলছেন উত্তর দাও সাবি বলছে কি উত্তর করবো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা বলো লানাল মাউলা ওলা মাউলা লাকুম আমাদের অভিভাবক আল্লাহ আছেন তোমরা অভিভাবক শূন্য তোমাদের অভিভাবক নেই তোমাদের অভিভাবক নেই তোমরা অভিভাবক শূন্য প্রত্যেক কাফের অভিভাবক শূন্য প্রত্যেক মুশরিক অভিভাবক শূন্য প্রত্যেক মুসলিম অভিভাবক ওলা আল্লাহ তার অভিভাবক প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে আহত করে দেওয়া হল কাফেররা ঘোষণা করছে যে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আল্লাহ ইন্না মোহাম্মদ কত কতিল আল্লাহ ইন্না মোহাম্মদ কত কতিল নবীর সাথে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তাবার কোতালা আয়াত অবতীর্ণ করছেন রসুল যে আল্লাহর আনুগত্য করবে আর যে তার রসুলের আনুগত্য করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে বাবার জীবনের ক্ষেত্রে ভাই হওয়ার জীবনের ক্ষেত্রে স্বামী হওয়ার জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে মাল্লাদিনা নাম তালহিম মিনান্নবীন আল্লাহ তাকে এমন নিয়ামত দান করবেন যে নিয়ামতের মাধ্যমে সে সকল নবী রসুলদের সাথে থাকবে শুধু মুহাম্মদ নয় ইব্রাহিমের সাথেও সে থাকবে শুধু মুহাম্মদ নয় ঈসা আলাই সালাতামের সাথেও থাকবে শুধু মোহাম্মদ নয় মুসা আলাই সালাতামের সঙ্গ সে পাবে শুধু মোহাম্মদ নয় সুলাইমান সালাত ইসালাতামের সঙ্গ সে পাবে সে নাবিদের সঙ্গ পাবে অসিদ্দিকীন সে সিদ্দিকীনদের প্রত্যেক নাবির যে সমস্ত সত্যবাদী শ্রেণীর মানুষগুলো ছিল প্রত্যেক নাবির সহচর ছিল তাদের সাথে তারা থাকবে অসুহাদা তারা শহীদদের সাথে থাকবে তারা শহীদদের সাথে জান্নাতে উঠবে নবীর আনুগত্য শহীদদের সাথে জান্নাতে উঠা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সদা সর্বদা যিনি কায়েম আছেন আল কাইম আর অক্ষয় রাজত্ব হচ্ছে আল্লাহ তবরকত আলাম তার রাজত্বে কোনদিন কোন ক্ষয় আসবে না কোন কমতি আসবে না কোনো ঘাটতি আসবে না পৃথিবীর মানুষ তার পদত্যাগ কামনা করতে পারবে না তার পদত্যাগ কামনা করলেও তার পদত্যাগ হবে না তার রাজত্বের বিরুদ্ধে যত আন্দোলন করবে কোন আন্দোলন ফলপ্রসূ হবে না কোন আন্দোলন ফলপ্রসূ হবে না কোনো ফায়দা হবে না যেই তার বিরুদ্ধাচারণ করবে সেই ব্যর্থ হয়ে যাবে যেই তার বিরুদ্ধাচারণ করবে তার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে যদি অক্ষয় কোনো রাজত্ব থেকে থাকে সেটি কার আল্লাহ তাবার কোন মানুষ কোন জিন কোন প্রাণীকে আল্লাহ তাবার কোতালা অক্ষয় রাজত্ব দান করেননি রাজত্ব তিনি দান করেন সামান্য সময়ের জন্য আংশিক এলাকার জন্য পুরো পৃথিবীর রাজত্ব আজকে পর্যন্ত কাউকে দেওয়া হয়নি সুলাইমান আলী ইসালাতাম রাজত্ব করতেন নির্ধারিত এলাকা ছিল তিনি চলাচল করতেন এই জায়গা থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে সেই জায়গায় কিন্তু পুরো পৃথিবীর মালিকানা আল্লাহ তাবারকতালা তাকে দান করেননি পৃথিবীর মালিকানা হচ্ছে আল্লাহর লিল্লাহি মাহফিসামাওয়াতি ও মাহফিল আকাশ এবং জমিনে যত যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর যদিও এদেশের মানুষ বলে যে শাহজালালের পূর্ণভূমি যে এটা শাহজালালের পূর্ণভূমি শাহজালালের দেশ পীর আউলিয়ার দেশ অমুকের দেশ তমুকের দেশ অমুক বাবার দেশ তমুক বাবার দেশ যত যাই কিছু বলে এদেশ এ জমিন কার আল্লাহ সুহান ও তালার শুধুমাত্র তার শুধুমাত্র তার অক্ষয় রাজত্ব তার তিনি বলছেন আল্লাহ হুম্মা মালিকাল মুল সকল রাজত্বের মালিক হচ্ছেন তিনি নাবি তুমি বলে দাও আল্লাহ হুম্মা মালিকাল মুল সকল রাজত্ব হচ্ছে তার তুতিল মুল কামান্তাসা তিনি যাকে চান তাকে তিনি রাজত্ব দান করেন তাকে তিনি ক্ষমতা দান করেন কর্তৃত্ব আংশিক কর্তৃত্ব তাকে তিনি দান করেন আংশিক সময়ের জন্য দান করেন আমরা আমাদের জীবনে কত প্রেসিডেন্ট আর কত প্রধানমন্ত্রীর উত্থান আর পতন দেখলাম এদেশে কত উত্থান কত পতন কত আন্দোলন কত অবরোধ কত কিছু দেখলাম কাউকে আজকে পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে ক্ষমতায় তারা স্থায়ীভাবে বসবাস করেছে যদিও তারা কামনা করে যে ক্ষমতা স্থায়ীকরণ করা হোক কিন্তু আল্লাহ ক্ষমতা স্থায়ীকরণ করেন না এটা শয়তানের দেওয়া থিউরি শয়তান আদম আলী ইসালাতামকে বলছে আমি কি তোমাকে অক্ষয় রাজত্বের কথা বলবো কেয়ামতের দিন আল্লাহ তবরকতালা যখন কেয়ামত সংগঠিত হবে পৃথিবীর সকল মাখলুকাতের যখন মৃত্যুবরণ করবে সকল মাখলুকাত মালাকুল মাউদকে আল্লাহ তবরকতালা আদেশ করবেন সকল মাখলুককে মৃত্যু দিয়ে দেওয়ার জন্য সকল মাখলুকাত মৃত্যুবরণ করবে মালাইকাদেরকে মৃত্যু দেওয়ার জন্য আদেশ করবেন মালাইকারাও মৃত্যুবরণ করবে জিবরিল মিকাইল ইসরাফিল সবাইকে মৃত্যু দেওয়ার জন্য আদেশ করবেন সবাই মৃত্যুবরণ করবে সর্বশেষ মালাকুল মাউতকে আল্লাহ তবরকতালা জিজ্ঞেস করবেন মান বাকিয়া মালাকুল মাউত এই মালাকুল মাউত এই মৃত্যুর মালাইকা আর কে বাকি আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আমি আছি আর তোমার পবিত্র সত্তা আছে আমি আর তোমার পবিত্র সত্তা আর কেউ নেই মালাকুল মাউতকে আল্লাহ তোমার কথা হলো বলবেন মোত তুমি মৃত্যুবরণ করো মালাকুল মাউত সাথে সাথে মৃত্যুবরণ করবে থমথমে অবস্থা কোথাও কোনো আওয়াজ নেই কোথাও কোনো মাখলুকাত নেই এমত অবস্থায় আল্লাহ কথা তবরকতালা বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজকের এই দিনের রাজত্ব কার সকলের রাজত্ব শেষ হয়ে গিয়েছে সকল পরাশক্তি বলে আমরা যাদেরকে জানি আসলে পরাশক্তি বলতে কেউ নেই পরাশক্তি হচ্ছেন আল্লাহ তবরকতালা যার শক্তিকে কেউ কোনোদিন ক্ষয় করতে পারবে না যাকে কেউ পরাজিত করতে পারবে না সকল শক্তির যখন পতন ঘটবে আর যখন কোন শক্তি থাকবে না আল্লাহ তবারকতালা জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াম কার রাজত্ব আজকে তিনি বলবেন লিল্লাহিল ওয়াহিদ এক আল্লাহর আল কাহার যিনি প্রবল ক্ষমতার অধিকারী লিল্লাহিল আল কাহার শয়তান আদম আলাই সালাতামকে বলছে প্ররোচনা দিচ্ছে উৎসাহ প্রদান করছে আমি কি তোমাকে অনন্ত জীবনের কথা বলবো না অনন্ত জীবন প্রদর গাছের কথা বলবো না আলা সাজারাতিল খলদি অনন্ত জীবন প্রদানের গাছ এমন কথা আমি তোমাকে বলবো না যেটা আমাদের দেশে কবিরাজরা বলে থাকে এটা খেলে আপনার জীবনের সকল রোগ ভালো হয়ে যাবে জীবনের শেষ চিকিৎসা দীর্ঘায়ু হবে আয়ু বেড়ে যাবে ওষুধ আবার আয়ু বাড়ায় কি করে আল্লাহ বলছেন এক সেকেন্ডও দেরি করা হবে না যখন তার মৃত্যু নির্ধারিত সময় চলে আসবে এক সেকেন্ডও দেরি করা হবে না কারোর জন্য আগে কারোর জন্য পরে করা হবে না কারোর জন্য অপেক্ষা করা হবে না দীর্ঘায়ু হয়ে যাবে আয়ু বাড়বে এটা হবে সেটা হবে আয়ু বাড়াবার কত টিপস আমাদের সামনে আসতেছে পত্রপত্রিকায় আয়ু বাড়াবার টিপস আয়ু বাড়বে না আয়ু বাড়বে না জীবন যতটুকু আছে ততটুকু নির্ধারিত এর মধ্যেই ভালো কাজ করে নেওয়ার চেষ্টা করি এর মধ্যেই কিছু সংগ্রহ করার চেষ্টা করি জীবনটুকু তো শেষের পথে আজকে আমরা যেখানে আমরা যারা এখানে আছি অধিকাংশই আমাদের দাড়ি পেকে গিয়েছে অধিকাংশই সাদা হয়ে গিয়েছে চুল দাড়িগুলো অধিকাংশই আমরা চল্লিশের কোঠা পার করে ফেলেছি জীবন শেষের পথে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার উম্মাতি মা বাইনা সিদ্দিন ইলা সাবাইনা সানা আমার উম্মাতের মধ্যবর্তী বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর বয়স চল্লিশ পার করে ফেলেছে এমনিতেই চলে গিয়েছে আর কত বাকি আছে আর কতটুকু বাকি আছে আর কতটুকু বাকি আছে অনন্ত জীবনের থিওরি ইবলিস দিল অনন্ত ক্ষমতার থিওরি ইবলিস দিল আদম আলহ সালাতামকে একটা থিওরি দিয়ে দিল আদম আলহ সালাতাম তার কথা শুনে ফেললেন মা হাওয়া আলহ সালাতাম তার কথা শুনে ফেললেন উভয় শুনে ফেললেন শুনে ফেলে আল্লাহ বলছেন গাছের কাছেও যেও না তারা দুজনে খেয়ে ফেললেন আল্লাহ বলেছেন গাছের কাছেও যেও না তারা গিয়ে খেয়ে ফেললেন মানে আইন অমান্য করলেন এক ধাপ বেশি এক ধাপ বেশি যেমন আমাদের দেশে সীমানা দিয়া রয়েছে সীমানা প্রাচীর বর্ডার এলাকা ওইখানে রেড সিগন্যাল দেওয়া আছে আগে থেকেই বলা আছে যে এই লাইন অতিক্রম করা যাবে না রেড লাইন দেওয়া আছে এই লাইন অতিক্রম করা যাবে না কেউ যদি অতিক্রম করে কোন রকম ওই পারে চলে যেতে চায় চেষ্টা করে তার যে ফলাফল হওয়ার তাই হয়ে যাবে আদম আলাই সালাতামকে আল্লাহ দয়া করেছিলেন আল্লাহ করুণা করেছিলেন আল্লাহ জ্ঞান দান করেছিলেন আল্লাহ অ্যাক্সিডেন্টের বিষয়বস্তুও বলে দিয়েছিলেন এখানে অসার সৃষ্টি হল কুমন্ত্রণার সৃষ্টি হল আল্লাহ বলেছিলেন যে এখানটায় যেও না এখানে যাওয়া নিষেধ তিনি ওখানে গেলেন তো গেলেন ওখান থেকে কিছু খেয়ে ফেললেন কি খেলেন গন্দম ফল খেয়ে ফেলেছিলেন তাই না কোন ফলের নাম আসেনি কোরআনে আদিসে গন্দম ফল এটা হচ্ছে মানুষের বানানো একটা কথা আল্লাহ বলছেন ফাকালা মিনহা তারা উভয়ে সেখান থেকে খেয়ে ফেলল সে গাছ থেকে তারা খেলো ফাবাদাত লাহুমা সৌআতুহুমা যখনই তারা খেয়ে ফেললো তাদের আল্লাহ তালা তাদেরকে যে লেবাস পরিয়ে রেখেছিলেন জান্নাতের পোশাক সাথে সাথে সে পোশাকটা খুলে গেল কি বুঝতে পারছেন শুধু বাবার শরীর থেকে পোশাক খুলে গিয়েছে আপনি আমি জীবনে যতগুলো অপকর্ম করছি আল্লাহর আইনকে পিছনে ফেলছি লেবাস খুলে যাচ্ছে আপনি মনে করছেন আমি আর আপনি লেবাস পরে আছি জান্নাতি লেবাস ছুটে গিয়েছে অনেক আগেই অনেক আগেই ছুটে গিয়েছে এজন্য রাস্তায় ঘাটে গেলে আমরা অশ্লীল দেখতে পারি অশ্লীল দৃশ্য দেখতে পারি দেওয়ালের দিকে তাকাই পোস্টারে অশ্লীল দৃশ্য রাস্তার দিকে তাকাই রিক্সার দিকে তাকাই ওখানে অশ্লীল দৃশ্য পার্কের দিকে তাকাই ওখানে অশ্লীল দৃশ্য পোশাক খুলে গিয়েছে অপরাধ করার কারণে বাবার এবং মায়ের পোশাক খুলে নেওয়া হয়েছিল এনজিও আনুমা লিবাস আউমা খালি খেতে পেরেছে আর সাথে সাথে পোশাক খুলে গেল একজন আর একজনের শরীর পুরোটা দেখে ফেলছে অনাবৃত শরীর অনাবৃত শরীর একজন আরেকজনটা দেখে ফেলছে একটা আদেশ অমান্য করা যেও না খেয়ে ফেলেছে কাপড় অটো সিস্টেমে খুলে গিয়েছে কি বুঝতে পারছি এখান থেকে আয়াত থেকে আল্লাহর প্রত্যেকটা আইন অমান্য করবে আর জান্নাত থেকে দূরে থাকবে জান্নাত থেকে দূরে থাকবে যে কোনো ক্ষেত্রে আল্লাহর আইনটাকে অমান্য করো আল্লাহর বিধানটাকে অমান্য করো আল্লাহর আনুগত্যকে বর্জন করো যে কোনো ক্ষেত্রে একটু একটু করে দূরে সরা শুরু করবে একটু একটু করে দূরে সরা শুরু করবে কাপড় খুলে গেল এখন জান্নাত থেকে তারা গাছের পাতা নেওয়া শুরু করলো জান্নাতি পাতা নেওয়া শুরু করলো যে একটু ঢাকি একটু ঢাকি লজ্জা লাগছে লজ্জা লাগছে মায়ের লজ্জা লাগছে বাবার লজ্জা লাগছে পাতা দিয়ে ঢাকা শুরু করলো একটু একটু করে ঢাকবে আল্লাহ বলছেন ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া আদম তার রবের বিরুদ্ধাচারণ করে ফেলেছিল পাপ করে ফেলেছিল পাপ করে ফেলেছিল আদম ফাগাওয়া সে বিভ্রান্ত হল বিভ্রান্ত হল কিসের মাধ্যমে অশ্বাসার মাধ্যমে কিসের মাধ্যমে যুক্তির মাধ্যমে কিসের মাধ্যমে লম্বা আয়ু চাওয়ার মাধ্যমে দীর্ঘায়ু চাওয়ার কামনা করার মাধ্যমে কিসের মাধ্যমে অনন্ত ক্ষমতা পাওয়া অনন্ত ক্ষমতা পাওয়ার চিন্তার মাধ্যমে অনন্ত ক্ষমতা পাওয়ার চিন্তার মাধ্যমে সন্তান এতটুকু দিয়ে দিয়েছিল দেখেন এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যেই আছে তাদের বিভ্রান্ত হয়ে যাচ্ছে সমাজের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তবারক তারা বলছেন সুম্মাজ তাবাহ রব্বুহু ফাতা বা আলাইহু আদা এরপরে আল্লাহ তবারক তাকে আবার নির্ধারণ করলেন তাকে আল্লাহ কথা আলা মনোনীত করলেন আবার মনোনীত করলেন আদম আলাই সালাতামকে কিসের জন্য জান্নাতের জন্যই তিনি আবার তাকে মনোনীত করলেন একটা ব্রেক দিলেন একটা কিছু দিলেন তাকে মনোনীত করলেন সুম্মাজতাবা আল্লাহ তবার তাকে মনোনীত করলেন আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিলেন এবং আল্লাহ তাকে হেদায়েত দান করলেন আবারও হেদায়েত দান করলেন বানি আদম আজকে অপরাধ করছো আল্লাহর তওবার দরজা খোলা আছে তওবা করো আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন পৃথিবীর কেউ আমাকে আপনাকে জীবন দিতে পারেনি এরপরেও আল্লাহর বিরুদ্ধাচরণ আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিয়েছেন পৃথিবীর কেউ রিজিক দিতে পারে না এরপরেও আল্লাহর বিরোধী পথে আল্লাহ আমাকে আপনাকে চলার শক্তি দিয়েছেন যদি তিনি আজকে প্যারালাইজ করে দেন কালকে থেকে বাসায় পঙ্গু হয়ে পড়ে থাকতে হবে এরপরেও আল্লাহর দিকে ফিরে আসবো না এরপরেও আল্লাহর দিকে ফিরে আসবো না এরপরেও আল্লাহর দিকে ফিরে আসবো না আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি আল্লাহর এই জমিনেই বসবাস করছি আল্লাহর এই জমিনের সীমানা ছেড়ে আমাদের যাওয়া সম্ভব নয় কোথায় যাবেন সীমানা ছেড়ে যাওয়া সম্ভব নয় আল্লাহর এই জমিনেই বসবাস করছি এরপরেও আল্লাহর বিরুদ্ধাচরণ এরপরেও আল্লাহর বিরুদ্ধাচরণ আমরা কেউ নিজের মৃত্যু নিজেকে ঠেকাতে পারবো না কেউ মৃত্যু ঠেকাবার ক্ষমতা রাখি না এরপরেও বিরুদ্ধাচরণ কেউ নিজেকে নিজে জান্নাতে প্রবেশ করাবার ক্ষমতা রাখি না এরপরেও আল্লাহর বিরুদ্ধাচরণ কেউ নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখি না এরপরেও বিরুদ্ধাচরণ এরপরেও বিরুদ্ধাচরণ আল্লাহ তাবার কথা বলছেন ফিরে যাও আনিবু ইলা রব্বিকুম ফিরে যাও তোমাদের রবের কাছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিকুম তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো আজাব চলে আসার আগে বিপদ চলে আসার আগে আত্মসমর্পণ করো রবের কাছে আত্মসমর্পণ করো আদম আলহি সালাম সমূহ বিপদ দেখতে পাচ্ছেন জান্নাতের লেবাস খুলে যাচ্ছে সমূহ বিপদ তার সামনে ঢাকার চেষ্টা করছেন ঢাকতে পারছেন না সমূহ বিপদ তার সামনে সমূহ বিপদ তার সামনে বিচলিত হয়ে পড়লেন কষ্টের মধ্যে পড়ে গেলেন কান্নাকাটি করা শুরু করলেন উভয় মিলে কান্নাকাটি করা শুরু করলেন উভয় মিলে আল্লাহ তবারক তারা তখন আদম আলাই সালাতামকে শিখাচ্ছেন আল্লাহ কিছু বক্তব্য শিখিয়ে দিলেন তখন আবার আদম আলাই সালাতামকে কিছু কথা শিখিয়ে দিলেন ফতাব আলাই সেই কথার মাধ্যমে তিনি তারা তখন আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ তখন শিখিয়ে দিচ্ছেন তবা করা আল্লাহ শিখাচ্ছেন পীরের কাজ তবা করা শিখানো না পীরের শিখানো তবা আল্লাহ কবুল করবেন না বিশ্বাস করেন পীরের শেখানো তবা আল্লাহ কবুল করবেন না হুজুরের শিখানো তহবা আল্লাহ কবুল করবেন না সমাজ যে তহবা করায় সেই তহবা আল্লাহ কবুল করবেন না যদি তহবা আল্লাহ কবুল করতে হয় তাহলে আল্লাহর শেখানো তহবা হতে হবে আল্লাহ আমাদের বাবাকে তহবা শিখাচ্ছেন তহবা শিখাচ্ছেন আমাদের বাবাকে আল্লাহ তবার কথা আলা আদমির রব্বিহি কালিমাত আদম আলাই সালাম তার রবের থেকে কিছু কালিমা কিছু কথা পেলেন ফতাবা আলাইহি তার মাধ্যমে তিনি তার কাছে তহবা করছেন আল্লাহ বলছেন ইন্না হুয়াবুর রাহিম তিনি দয়াময় তওবা কবুলকারী আল্লাহ তবারক তাআলা বলছেন আল্লাহ তাকে মনোনীত করলেন তাকে হেদায়েত দান করলেন তার তবাটাকে আল্লাহ তবারক তাআলা কবুল করলেন তবা করছেন আল্লাহ তবারক তাআলার কাছে উভয় মিলে রব্বানা যালামনা আনফুসানা লানা আল্লাহ জীবনে অনেক পাপ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবনে অনেক পাপ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জীবনে অনেক পাপ করেছি তুমি মাফ করে দাও আল্লাহ আমরা আমাদের উপর অত্যাচার করেছি জেনে করেছি না জেনে করেছি প্রকাশ্যে করেছি অপ্রকাশ্যে করেছি আল্লাহ তোমার বিরুদ্ধাচরণ করেছি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমি তো তোমারই বান্দা আল্লাহ আমি তো তোমার দাসেরই সন্তান আল্লাহ আমি তোমার বান্দা আমি তোমার দাসের সন্তান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের বাবাকে যেভাবে মাফ করেছিল আমাদেরকে তার সন্তান হিসেবে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে তার সন্তান হিসেবে মাফ করে দাও আল্লাহ আমরা তবা করছি তুমি মাফ করে দাও আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته